কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো গুণাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো গুণাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো দাঁড়াও দাঁড়াও বলি পথিক কেন দাঁড়াও না প্রভুর পানে হাত দুখানি একটু বাড়াও না দাঁড়াও দাঁড়াও বলি পথিক কেন দাঁড়াও না প্রভুর পানে হাত দুখানি একটু বাড়াও না গুনা মাপের জন্য একটু রুনা জারি কর গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা কর কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া কর গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা কর কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো আমল নামা বন্ধ আমার যেদিন হলো মরণ প্রিয় বন্ধু সাথী স্বজন করে না কেউ সর আমল নামা বন্ধ আমার যেদিন হলো মরণ প্রিয় বন্ধু সাথী স্বজন করে না কেউ সর দোয়া করে বিপদ থেকে আমায় মুক্ত করো গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা কর কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো গুণাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো মাসের পরে মাস চলে যায় আসে নতুন বছর প্রিয় ভাবতাম যাদের তারা নেয় না রে মাসের পরে মাস চলে যায় আসে নতুন বছর প্রিয় ভাবতাম যাদের তারা নেয় না রে খবর অথিকে তোমার হাত দুখানি একটু তুলে ধরো গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো কবর পাশে দাঁড়িয়ে আমার একটু দোয়া করো গুনাগুলি মুছে যাওয়ার প্রার্থনা করো